বিসমিল্লাহ রহমান সংস্কৃতি হচ্ছে একটি জাতির বিশ্বাসের বাস্তব প্রকাশ জাতি হিসেবে আমাদের স্বতন্ত্র সভ্যতা রয়েছে রয়েছে অনুপম সংস্কৃতি এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এই প্রথম ইসলামী ফোকগান নিয়ে সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক ও সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী ওবায়দুল্লাহ তারেকের চতুর্থ অ্যালবাম মাটির একখান ঘর শব্দ ধারণী শিল্পী সম্রাট আব্বাস উদ্দিন রেকর্ডিং স্টুডিও ঢাকা প্রযোজনা ও পরিবেশনা সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস দূরে মৌলা দেখা দাও না মোড়ে ও মৌলা দেখা দাও না